যত আছে বাধা ভয় সব কর কর রে জয় যত আছে বাধা ভয় সব কর কর রে জয় যত আছে বাধা ভয় সব কর কর রে জয় ধরার বুকে দাও সুন্দর সভ্য সমাজ উপহার ধরার বুকে দাও সুন্দর সভ্য সমাজ উপহার এই সমাজে আছে যত অন্যায় অনাচার দুর্বার গতিতে এগিয়ে এগিয়ে সব করে চোরমার যত আছে বাধা ভয়ে সব কর করে জয় যত আছে বাধা ভয়ে সব কর কররে জয় ধরার বুকে দাও সুন্দর সভ্য সমাজ উপহার ধরার বুকে দাও সুন্দর সভ্য সমাজ উপহার সমাজ আছে যত অন্যায় অনাচার দুর্বার গতিতে এগিয়ে গিয়ে সব কররে চুরমা যত আছে বাধা ভয় সব কর কররে জয় যত আছে বাধা ভয় সব কর কররে জয় কোরআন হাদিস মেনে চলো যদি জীবন হবে তবে সুখের নদী কোরআন হাদিস মেনে চলো যদি জীবন হবে তবে সুখের নদী থাকবে না কোনো জলা যন্ত্রণা থাকবে না কোনো জলা যন্ত্রণা লাগব হবে সব হাহাকার এই সমাজে আছে যত অন্যায় অনাচার দুর্বার গতিতে এগিয়ে গিয়ে সব করো রে চুরমান যত আছে বাধা ভয় সব করো করো রে জয় যত আছে বাধা ভয় সব করো করো রে জয় ধরার বুকে দাও সুন্দর সভ্য সমাজ উপহার ধরার বুকে দাও সুন্দর সভ্য সমাজ উপহার এই সমাজ আছে যত অন্যায় নাচার দুর্বার গতিতে এগিয়ে গিয়ে সব করো রে চুরমার যত আছে বাধা ভয়ে সব করো করো রে জয় যত আছে বাধা ভয় সব কর করে রে জয় যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ অজ্ঞের বন্ধনে নাও রে প্রতিশোধ যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ অজ্ঞের বন্ধনে নাও রে প্রতিশোধ হাতে রেখে হাত আনব সুপ্রভাত হাতে রেখে হাত আনব সুপ্রভাত ভেঙে ফেলো যত সব বাধার পাহাড় এই সমাজে আছে যত অন্যায় অনাচার দুর্বার গতিতে এগিয়ে এগিয়ে সব করো রে চুরমা যত আছে বাধা ভয় সব করো করো রে জয় যত আছে বাধা ভয় সব করো করো রে জয় ধরার বুকে দাও সুন্দর সভ্য সমাজ উপহার ধরার বুকে দাও সুন্দর সভ্য সমাজ উপহার এই সমাজ আছে যত অন্যায় অনাচার দুর্বার গতিতে এগিয়ে গিয়ে সব করো রে চুরমার যত আছে বাধা ভয়ে সব কর করো রে জয় যত আছে বাধা ভয়ে সব কর করো রে জয় যত আছে বাধা ভয়ে সব কর করো রে জয় যত আছে বাধা ভয়ে সব কর করো রে জয়